আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে পথ চলছিলাম তখন তিনি নাজরানে প্রস্তুত মোটা পাড়ের চাদর পরিহিত অবস্থায় ছিলেন এক বেদুইন তাকে পেয়ে খুব জোরে টেনে দিল অবশেষে আমি দেখলাম জোরে টানার কারণে নাবি সাল্লাহ সাল্লামের স্কন্ধে চাদরের পাড়ের দাগ বসে গেছে অতপর বেদুইন বলল আল্লাহর যে সম্পদ আপনার নিকট আছে তা হতে আমাকে কিছু দেয়ার আদেশ দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন আর তাকে কিছু দেয়ার আদেশ দিলেন